হরে কৃষ্ণ আমি কমপক্ষে দুই বাংলা শব্দ জানি হরে কৃষ্ণ এই দুই শব্দ তো আপনারা মাফ করুন অনেক দিনের মধ্যে আমি বাংলায় কথা বলিনি তো আমার কথার মধ্যে সব ভুল ছুটি যা পড়বে আপনারা সকলে আপনারা আপনাদের নিজের গুণে আমাকে মার্জনা দয়া করেন করবেন তো আমরা কি বিষয়ের সম্বন্ধে কথা বলব কৃষ্ণ কৃষ্ণ কথা কৃষ্ণ কথা কৃষ্ণ খেয়ে আছে কৃষ্ণ কে আছে আপনারা সকলে এখানে চলে আসছেন কৃষ্ণের সম্বন্ধে কথা শুনতে তো কৃষ্ণ কে আছে মনে হয় কৃষ্ণ খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে না কারণ কৃষ্ণ এই পৃথিবীতে উপস্থিত ছিলেন পাঁচশো বছর আগে এবং এখন পর্যন্ত লোকেরা কৃষ্ণের স্মরণ করে কৃষ্ণের আরাধনা করেন কৃষ্ণের নাম গান খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি না আজকাল পৃথিবীর মধ্যে বড় লোক কে কে আছে বারাক বামা বড় লোক আছে বাংলাদেশের মধ্যে দুই রানী আছে বড় লোক এক রানী আসে তারপর অন্য চলে যায় তারপর অন্য রানী আসে দুই বেগম আছে বড় বেগম কিন্তু বাংলাদেশের বাইরে কেউ তারা নামও শুনে বাংলাদেশের মধ্যে বড় লোক আছে না আপনার হাসিনা এই আনা বেগম জিয়া আমিও ভুল করেছি তো বাংলাদেশ বাংলাদেশের মধ্যে খুব বড় লোক আছে বাংলাদেশের বাইরে কেউ তাকে সময় দেওয়ার জন্য প্রস্তুত নেই কোনো ইন্টারেস্ট নেই তো এই রকম বড় বড় লোক আসে এবং যায় পাঁচ বছর আগে কত লোক বারাক ও বামা নাম শুনেছে আমাদের মধ্যে কেউ শুনেছি না এখন সবাই যান এবং কিছু বছর পরে চলে যাবে এই রকম পৃথিবীর মধ্যে অনেক বড় বড় লোক আছে যেমন কিন্তু ওই বারাক ওবামা খুব বড় লোক আছে আমেরিকা রাষ্ট্রপতি কিন্তু যেমন হাসিনা নাম বাংলাদেশের বাইরে কেউ জানে না চিনে না তার সম্বন্ধে কিছু রুচি নেই তো স্বর্গের মধ্যে কত লোকজন বারাক ওবামাকে বড় লোক মানে ইন্দ্রদেব ইন্দ্রদেব কি প্রতিদিন দৈনিক বাংলা পড়ে না টাইমস নিউজ পেপার পড়ে বারাক ওবামা কি বলছে ইন্দ্র বারাক ওবামা কয় এক পিপড়ি আছে ও ও বারাক ওবামা পিপড়ি বারাক আপনার জানেন বারাক ওবামা কে আছে আমেরিকান নতুন রাষ্ট্রপতি তো ইন্দ্রদেবের দৃষ্টিতে এই পৃথিবীর মধ্যে এই পিপালি পিপিলিকা ও বারাক ওবামার মধ্যে বেশি তফাৎ হচ্ছে কারণ বড় তফাত আছে তো এবং কত ইন্দ্র আসে এবং যায় আমাদের বিচার ইন্দ্র কত কত বড় আছে কত বড় ব্যক্তি আছে কিন্তু অনেক ইন্দ্র ব্রহ্মা সব আসে এবং যায় কিন্তু কৃষ্ণ Yeah, I'm leaning back here. A little tired. I should lean forward. Be enthusiastic. Krishna ভগবান ছিলেন ভগবান আছেন এবং ভগবান হবেন এবং অসংখ্য ব্রহ্মাণ্ডের মধ্যে সকল ব্রহ্মা ইন্দ্র চন্দ্র ইত্যাদি দেবতা তারা আছে তারা আছে যে তারা সকলে কৃষ্ণের অধীন আছে তো কৃষ্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে কিন্তু অনেক মহত্ব কত বড় আছে হাসিনা হাসিনা ও বড় ব্যক্তি আছে না বড় ব্যক্তি না তার থেকে বড় বারাক ওবামা তার থেকে বড় ইন্দ্রদেব তার থেকে বড় ব্রহ্মা চার থেকে অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক বড় কৃষ্ণ সেই জন্য আমরা কৃষ্ণ কথা আমরা সকলে কৃষ্ণের দাস সেই কথা ভুলে আমরা এই সংসারে অনেক রকম কষ্ট ভোগ করি তো খ্রিস্ট খুবই বড় খুব বড় কিন্তু কৃষ্ণের এক গুণ আছে যে ভগবান কৃষ্ণ কৃষ্ণ কথা থেকে আরো গুরুত্বপূর্ণ আছে মোবাইল ফোনে বাজে কথা বলা সেটা আমাদের দুর্ভাগ্য সেই জন্য আমরা এই সংসারে কারণ আমরা মনে করি যে কৃষ্ণ ভক্তি করে থেকে আরো গুরুত্বপূর্ণ আমার অনেক কিছু করা আছে সেই জন্য আমরা এই সংসারে আছি তো আমরা কৃষ্ণ কথা বলি কি জন্য যাতে আমরা বুঝতে পারি যে কৃষ্ণ বিষয় ছাড়া আর কোনো মহত্বপূর্ণ বিষয় নেই এই মানব জন্ম পেয়ে আমাদের সুযোগ আছে কৃষ্ণের সম্বন্ধে কথা বল কৃষ্ণ কীর্তন কর কৃষ্ণের সেবা কৃষ্ণ ভক্তি কর এই মানব জন্মায় এই সুযোগ আছে এর আগে আমরা কত জীবন কাটিয়েছি এর আগে আমি কি কুকুর ছিল না বিড়াল ছিল না গাছ ছিল না ইন্দ্র ছিল না ব্রহ্মা ছিল পিপিলিকা ছিল কীট কৃমি পক্ষী কত জন্ম হয়ে গেছে সকল জন্মায় আমি কৃষ্ণকে ভুল করে ফেলেছি এবং এই মানব জন্মায় আমি যদি বিশেষ চেষ্টা না করি কৃষ্ণকে স্মরণ করতে কৃষ্ণে ভক্তি কর কৃষ্ণ নাম কীর্তন করো কৃষ্ণ কথা বলা এবং শ্রবণ কর তারপর আবার সংসার চক্রায় আমার আবা পুনরাপি জানানাম পুনরাপি মারনাম পুনরাপি জননী জঠরে সায়নাম বারবার আমাকে কুকুর হতে হবে বিলি হতে হবে সাপ হতে হবে মশা হতে হবে এই দেশে মশা বেশি নাই বান দেশে হারে দশা অসংখ্য কেবল ভগবান জানেন কত আছে মানুষের সমর্থনে তো এই মানব জন্মে সুযোগ আছে কৃষ্ণ সেবা করতে মানব জন্মে সুযোগ আছে বাজে কথা বল এবং যাতে আমরা আরো বেশি বাজে কথা বলতে পারি চব্বিশ ঘন্টা সারা পৃথিবীতে লোকদের সাথে আমরা বাজে কথা বলতে পারি সেল ফোনের দ্বারা এটা মায়া বিশেষ অবদান যাতে আমরা খুব ব্যস্ত থাকতে পারি সবসময় কৃষ্ণকে ভুল করার মধ্যে কি সমাচার আছে কেমন আছিস ভালো আছি স্কুলে যাচ্ছিস হ্যাঁ গেলাম কি পড়ছিস এইভাবে আমরা কৃষ্ণকে ভুল করে পুরো জীবন নষ্ট করে तो इस दुर्लभ यही मानव दुर्लभ मानव जन्म पे আমাদের কৃষ্ণকে স্মরণ করা কর্তব্য আছে আমি যদি কৃষ্ণকে স্মরণ করি তাহলে আমরা কৃষ্ণের পাশে ফিরে যাব সেই জন্য ভগবান কৃষ্ণ আমাদের এই বহু খুবই সার্থক উপদেশ দিয়েছেন जे लब्धवासु बहु मानुषम लब्ध्वा सुदुर्लभमिदं बहुसम्भवान्ति मानुषम् आर्तजमनित्यमपि हथिरचूर्णं यथैतनपथजनमृत्ययावन् निश्चयसय विषय खलु सर्वथा स्यात् भगवान् कृष्ण श्लोक र भगवते एकादश स्कन्दे पाय भगवान कृष्ण उद्धव के उपदेश दिलेन जय এই মানব জন্ম আমরা অনেক অনেক জন্ম পরে পাই খুব দুর্লভ মানব মানব জন্ম খুবই দুর্লভ আছে দুর্লভ আছে এবং খুবই ক্ষণস্থায়ীও আছে আমরা বেশি দিন বাঁচব এই শরীরে কতদিন থাকবো আমরা এইখানেই বসে আছি আমরা আর কত আমার পঞ্চাশ বছর বেশি হয়ে গেছে বেন আরো পঞ্চাশ বছর থাকবো এই শরীরে মনে হয় না হয়তো কুড়ি বছর হয়তো কুড়ি সেকেন্ড হয়তো অত না কিন্তু প্রায় নিশ্চিত আছে যে আমি আরো পঞ্চাশ বছর থাকবো না এই শরীরে তো আমাদের সময় খুব কম আছে কিন্তু এই খুবই ক্ষণস্থান মানব জন্ম সুযোগ আছে কৃষ্ণ ভক্তি করতে আমি যখন কুকুর ছিল আমার সুযোগ ছিল না কৃষ্ণ ভক্তি করতে আমি আবার কুকুর শরীরে যদি ধারণ করবো তো সুযোগ হবে না কৃষ্ণ ভক্তি করতে কখনো কখনো দেখা যায় যে কুকুর ও কীর্তনে যোগদান করে কিন্তু সেটা দুর্লভ বিশেষ করে মানুষের কীর্তন করে তো এই মানব জীবনে সুযোগ আছে খ্রিস্ট ভক্তি করতে এবং আমরা যদি খ্রিস্ট ভক্তি করি তাহলে আমরা সরাসরি ভাবে ভগবানের গোলক ধাম যেতে পারি এবং সেখান থেকে আমরা ফিরে আসবো তো করা উচিত না খ্রিস্ট ভক্তি যারা বুদ্ধিমান এই খবর পেয়েছে অবশ্যই খ্রিস্ট ভক্তি করবে কিন্তু অনেকে এই কথা শুনেও কি বলে না কিন্তু আমার অনেক কিছু করতে হবে আমার জীবা আছে অনেক কিছু খেতে হবে বাংলাদেশে বাংলাদেশে অনেক নদী আছে নদীর মধ্যে অনেক বড় বড় মাছ আছে সেই সব খাওয়া ভালো তো ভগবান আমাদের জীবা দিয়েছেন তো আমরা মাছ খাবো না মাছের ঝোল খুব খুব ভালো স্বাদ আছে আমরা কেন খাবো না এবং আমার দিদিমা এতো ভালো করে রান্না করে আমরা খাবো না কেন তো ঠিক আছে খাও কিন্তু পরবর্তীকালে তুমিও বাংলাদেশের মেঘনা না পদ্মা চিষ্টা এই নদীর মধ্যে এক বড় মাছ হবে এবং এক বেঙ্গালি তুমিকে ধরবে এবং তার দিদিমা তোমার মাংস ফাঁক করবে যা আমরা করি তা থেকে আমরা ফল পাই কিন্তু অনেকে ঠিক আছে ভক্তি করা ভালো কিন্তু তার থেকে মাছ খাওয়া ভালো তার থেকে সব প্রকার কা ইন্দ্রিয় সুখ করা সেটা ভালো আমরা কেন করবো না চোখ যদি ভালো লাগে কেন দেখব গান তো এই প্রস্তাবে উত্তরে শ্রীকৃষ্ণ বলেন বিষয় খালু সর্বথা যে ভালো ভালো খাওয়া খেতে আমরা সকল জীবনেই সুযোগ পাই শুকরের জন্য ভালো খাওয়া কি আছে আমাদের ভালো খাওয়া একদিন পরে একটু পরিবর্তিত হয়ে সেটা শুকরে খাওয়া মানে কি আমরা যা বিসর্জন কর পেছন থেকে সেটা শুকরে ফার্স্ট ক্লাস ফাইভ স্টার খাওয়া এবং খুব ভালো লাগে ও কত স্বাদ আছে গরম ঠান্ডা ও ওই লোক কালকে অনেক মরিচ খেয়েছে ও কি স্বাদ আছে উফ ফ্যান্টাস্টিক খুব ভালো এবং মাছ তারা কি খায় বড় মাছ ও ছোট মাছ খায় এবং ছোট মাছ তার ও বড় মাছ খায় এবং এই ছোট ছোট ক্রিমি মাছ খায় তো সকল জীবনে খাওয়া সুখ আমরা পাই প্রতি জীবনে মৈথুন সুখ আমরা পাই প্রতি জীবনে আমরা ভালো ভালো জিনিস দেখা সেই সুখ আমরা পাই কিন্তু শুধুমাত্র মানব জন্মায় এই সুযোগ আছে কৃষ্ণ ভক্তি কর এবং প্রকৃত পক্ষে আমরা যদি কি অভিযোগ আছে ভালো লাগে না আমরা কৃষ্ণ ভক্তি করব না এই কথা বন্ধ করো আছে কিছু লোক সেই রকম তো এই মানব জীবনে সুযোগ আছে খ্রিস্ট ভক্তি কর আমরা যদি না করি তাহলে আমরা আবার সুযোগ পাব কুকুর রূপে বিড়াল রূপে চৌরাশি লাখ প্রকার রূপে কৃষ্ণকে ভুল করতে তো কৃষ্ণকে এই ভুল করিও না কৃষ্ণের স্মরণ কাই কাইসে সম্ভব হয় কি করে সম্ভব হয় বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্রতা এবং মহামন্ত্র কীর্তন অর্থ জপ করার সাথে আমাদের শুদ্ধ শুদ্ধ ভক্তি প্রশিক্ষণ সেটাও নিতে হবে নয়তো হরে কৃষ্ণ মন্ত্র বলেও হয়তো আমরা শুদ্ধ খ্রিস্ট ভক্তি পাব কারণ অনেকেই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে কিন্তু তারা প্রকৃত ভক্তি করে না যাতে এই নোয়াখালী চট্টগ্রাম ওইদিকে এই সম্প্রদায় আছে ওই কৈবল্যনাথ আছে না রাম ঠাকুর এরাও হরিকৃষ্ণ বলে কিন্তু যে জীবন হ্যাঁ গতি আছে কৃষ্ণ সেবা করে তার সেটা মানে না যারা মানে যে কৈবল্য ভগবানের জ্যোতির সাথে লীন লীন হওয়া লীন হয়ে যাও সেটা জীবনে পরম সিদ্ধি এবং ভগবান খ্রিস্ট থেকে ওই তথাকথিত রাম ঠাকুরকে আরো গুরুত্ব দে নাকি এরকম সম্প্রদায় আছে তারা হরিকৃষ্ণ কৃষ্ণ বলে কিন্তু মহাপ্রভুর শিক্ষা শুদ্ধ ভক্তি শিক্ষা তা বিপরীতে শিক্ষা দেন এবং বগুড়া দিকে এক সম্প্রদায় আছে তারা বলে শঙ্করের মত গৌরাঙ্গের পথ মানে শঙ্কর মত মানে এই ভুল ধারণা যে আমরা সকলেই ভগবান অনেকে সেরকম বলে না সবাই ভগবান ঠিক আছে আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জপ করি এবং এর থেকে আমরা কি পাব আমরা উপলব্ধি পাব যে আমি ভগবান এটা মহাপ্রভুর শিক্ষা নেই মহাপ্রভুর শিক্ষা আছে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকার জীবের স্বরূপ হই কৃষ্ণের নিত্যদাস দাস বুঝা কঠিন নেই কিন্তু কৃষ্ণের চতুষ্ঠ শক্তি ভেদাভেদ প্রকাশ এর আর তো একটু কঠিন আছে না কিন্তু এইসব বুঝতে হবে আমরা যদি ঠিকমতো চৈতন্য মহাপ্রভুর শিক্ষা বুঝতে চাই তাহলে ওই সব কিছু যা আছে চৈতন্য চরিতাম বিশেষ করে চৈতন্য চরিতামৃতের মধ্যে সেই সব বুঝতে হবে কৃষ্ণ আমরা জীব আছে জীব এবং ভগবানের মধ্যে পার্থক্য আছে এবং সেই পার্থক্য সনাতন আছে আমি কখনোই ভাবে ভগবান তার সমান হতে পারে না আমি ভগবানের দাস আছি যেহেতু আমি মনে করি যে আমি ভগবান না ভগবান হতে পারি সেই জন্য আমরা এই কয়েদখানা মত সংসারের মধ্যে আছি সেইটা আমাদের রূপ এরকম ভুল করে তো চৈতন্য মহাপ্রভু আমাদের যথাযথ উপদেশ দিয়েছেন যাতে আমরা স্পষ্ট ধারণা পাব যে আমি কৃষ্ণের দাস কি আছে দাস দাস অনুদাস অনুদাস দাস কৃষ্ণের শক্তি আমি কৃষ্ণ নয় আমি কৃষ্ণে তটস্থ শক্তি থেকে উদ্ভূত আছি আমি জীব জীব সবসময় কৃষ্ণের অধীন থাকে আমি কখনোই ভগবানের সমান হতে পারে না এতে বুঝতে হবে আমার জীবনে একমাত্র সূত্র আছে কৃষ্ণের সেইবা কর এবং সেই সেইবা কি জন্য যাতে ভগবান কৃষ্ণ আমাকে আশীর্বাদ দেবেন এবং সেই আশীর্বাদ থেকে আমি ধনী হব হাসিনা মতো বড় লোক হব না হাসিনা থেকে বড় ওবামা ইন্দ্র চন্দ্র ব্রহ্মান্না ভক্তদের লক্ষ্য আছে ভগবানের তুচ্ছ সামান্য দাস অনু দাস অনু দাস অনু দাস অনু দাস এইসব বুঝতে হবে আপনারা শিলপ্রভাদে দিব্য গ্রন্থ পরে থেকে এবং বিনম্রভাবে খ্রিস্ট সেবা করে থেকে এবং শিলপ্রপাত এবং শিলপ্রপাতের প্রতিনিধির থেকে শিক্ষা লাভ করে থেকে আস্তে আস্তে এইসব শুদ্ধ ভক্তি বাণী বুঝতে পারে এবং এইভাবে আপনাদের জীবন সম্পূর্ণভাবে সার্থক হবে কৃষ্ণ ভক্তি দ্বারা তো through Srila আদেশ অনুসারে আমরা সব জায়গায় গিয়ে সকলে খাচ্ছে অনুরোধ করি তো আপনারা আপনাদের দুর্লভ অস্থায়ী এবং অতি মূল্যবান মানব জীবন নষ্ট করিও না কৃষ্ণ ভক্তি কর ভগবান কৃষ্ণে শ্রীচরণে পূর্ণ আশ্রয় লো এইভাবে আপনার জীবন ধন্য হবে সুখময় হবে এবং আপনি আবার ফিরে আসবেন না আপনি ভগবান কৃষ্ণের ধামে যাবেন সেইটা জীবনের একমাত্র উদ্দেশ্য এইরকম ভক্তি করে চৈতন্য মহাপ্রভু আমাদের এই শিক্ষা দিয়েছেন আপনারা খুবই ভাগ্যবান আছে কারণ আপনাদের সংস্কৃতিতে চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে অনেক কিছু জানা আছে এবং আপনাদের সংস্কৃতিতে মহাপ্রভু প্রণীত কীর্তন বিধান আজ পর্যন্ত খুবই জনপ্রিয় আছে তো এই আপনারা আরো ভাগ্যবান আছে আপনারা শিলপ্রপাদে শিক্ষা পাইয়াছেন তো এই শিক্ষা নেন পালন করুন এবং এইভাবে আপনার জীবন চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদে সম্পূর্ণভাবে সফল হবে তো এই প্রশ্ন ছিল ব্যবহারের প্রশ্ন যে আমরা এখন এই পথে এই পথের আসার পরে আরো মাছ মাংস ডিম খেতে চাই পেঁয়াজ রসুন এবং আমরা নিরামিষ সেটাও নিতে চাই না যদি ভক্তদের হাতে প্রস্তুত করা হয় না আমরা শুধু শুদ্ধ Krishna Prasad সেবন করতে চায় কিন্তু আমাদের জন্য কঠিন না প্রায় সম্ভব আছে নাকি আমাদের কি ক্যান্টিনে খেতে হবে নাকি সেটা প্রশ্ন কি হ্যাঁ, কি প্রশ্ন কৃষ্ণ যদি কিন্তু আগে আর একটা প্রশ্ন ছিল যে মন মন বিষয় রান্না খাইলে নলেন হয় মন মন নলেন হইলে না কৃষ্ণের স্মরণ কৃষ্ণ স্মরণ না হইলে জীবন নিষ্ফল রকম তো কি প্রশ্ন এর সম্বন্ধে কি প্রশ্ন ছিল মাইকে বল তাতে আমরা তো টাকা পয়সার লোভ লালসায় আছি যেটা মায়ার প্রভাব পড়ে তাহলে আমরা এই মায়ার প্রভাবের থেকেও কিন্তু এই বিষয়ে অন্ন খাওয়ার সম্বন্ধে কি প্রশ্ন ছিল তো নিজের জন্য রান্না কর ভগবানকে আহ্বান কর আপনারা ভদ্র বিষয়ে আমরা খেতে औलाद বিভস্ত কর সে বিভস্ত হচ্ছে না তখন প্রভু আমাকে বলেন যে কয়েকজন বেঙ্গালি ভক্ত তো একসাথে থাকেন এবং তাদের আলাদা রান্না ব্যবস্থা আছে সেরকম করুন audience. I concentrate for the question and then put this score. যতটুকু সম্ভব হয় আমাদের আমরা যদি কৃষ্ণ সেবা করা গুরুত্ব বুঝতে পারি তাহলে আমরা যা কিছু করা দরকার আছে তা আমরা করব যাতে আমরা কৃষ্ণ ভক্তি পাব অনুকূল সংকল্প প্রাতিকূল বর্জন যা অনুকূল আছে কৃষ্ণ সেবা করার জন্য সেটা আমাদের করতে হবে এবং যা প্রতিকূল আছে সেটা আমরা করব না এই সংকল্প করা হচ্ছে শুদ্ধ ভক্তি প্রবেশ করার উপায় অনেকেই এরকম করে যে অনেকে বলে কত কত প্রশ্ন শুরু রকম অনেকেই বলে অনেকেই বলে কিন্তু অনেকেই যা বলে সেটা অনেক ভুল সেই জন্য শ্রী ভগবান উবাচ শাস্ত্রয় যা আছে আমরা মানি অনেকে বলে কিন্তু অনেকে এই জড় সংসারের মধ্যে আছে এবং এগুলি থাকতে চায় সেই জন্য তারা অনেক বুদ্ধিমান উপায় সৃষ্টি করে যাতে তারা খ্রিস্ট ভক্তি করবে না সেই জন্য আমরা অনেকে বলে সেই প্রমাণ আমরা দিন আমরা যা গুরু সাধু এবং শাস্ত্র থেকে পাই তা আমরা মানি সেটা সত্য হ্যাঁ? আর তারা গীতার শ্লোক উচ্চারণ করে তাদের এই গীতার শ্লোক উচ্চারণ করা কি অপরাধ নয় এবং তারা যে গীতার শ্লোক উচ্চারণ করে তারা এরকম বলতে চায় যে কি সেটা গীতার শ্লোক উচ্চারণ করার সাথে সাথে ভগবানকে অর্পণ করা হয় প্রসাদ রূপে সেটা কি বাস্তবিকতা সহিত যদি মাছ মাংস সেটা কি গুরু শাস্ত্র গুরু সাধু ও শাস্ত্র অনুসারে কি গীতায় শ্রীকৃষ্ণ কি বলেন পত্রং পুষ্পং ফলম তয়ম ইয়মে ভক্ত্যা প্রয়াচ্ছতি যদহং ভক্তি উপাহৃতম অস্নামি প্রয়তাত্মনা তো স্পষ্ট আছে অনেকে এইরকম করে সেই জন্য আমি বলছি যে আমরা জনমত পালন করে না আমরা কৃষ্ণের মত পালন করি জনমত মানে জনতা তো এই সংসারে আছে অনেকে অনেক কিছু বলে এবং তারা অনেক কিছু বলে অনেক আরো জন্ম তাদের নিজে আরো জন্ম প্রস্তুত করে অনেক কথা বলা থাকে তো আমাদের একমাত্র পথ আছে কৃষ্ণ যা বলেন শাস্ত্র তা মানতে হবে সেই জন্য আমরা অনেকে অনেকে মত আমরা শুনি না আমরা ভগবত গীতা যথাযথ সেটা আমরা শুনি যদি এক লাখ মূর্খজন কথা বলে এবং একমত একমত এক ধারণ করে সবু মূর্খ আছে ইয়া যদি ফাগল একদম ফাগল তো সব পাগল লোক তাদের মত আমরা পালন করি অনেক ফাগল লোক আছে মাথা লোক যারা মদ খায় তাদের মত আমরা ও অনেকে অনেকেই থামাক কত লোকজন ধূমফান করে তো অনেকেই ধূমফান করে তবু ধূমফান করে থেকে কি হয় শরীরে ক্ষতি হয় না তো আমরা যদি প্রস্তাব করি কিন্তু অনেকেই খায় অনেকে খায় এবং অনেকের ক্যান্সার হয় অনেকেই ধূমফান খায় অনেক অনেক অনেক বাংলাদেশে প্রায় সবই লোক না সবাই ধূমফান খায় তো আমরা খাবো না কেন অনেকে খায় কিন্তু তার ফল হচ্ছে ক্যান্সার লাং ডিজিজ অনেক রকম রোগ হয় তো অনেকেই যা করে সেই তো প্রমাণ নেই তো লাখজনের মধ্যে যদি একজন বুদ্ধিমান মানুষ আছে তারা একটু পিছা করে কি সবাই ধূমপান খায় কিন্তু তার থেকে শরীরের অনেক ক্ষতি হয় তো স্বাস্থ্যের জন্য ভালো না খাওয়া তো লাখজন থেকে একজন বুদ্ধিমান আছে এবং লাখজন মূর্খ আছে তো কার মত পালন করা বুদ্ধিমান আছে একজন এমন তো যা সত্য আছে সেটা পালন করতে হবে এবং এই জড় সংসারে খুব কম লোকজন সত্য প্রতি আর সত্য আছে বেশি লোকজন কৃষ্ণকে ভুল করা ভুল করা উপায় সবসময় সৃষ্টি করে মনের মধ্যে সেই জন্য অনেকে বলে সেই যদি অনেকে বলে তো আমাদের কি করতে হবে তারা যা বলে তা বিপরীত করা আমাদের জন্য ভালো হবে আমি শুধু যা কৃষ্ণ বলেন সেটা আমরা মানব হ্যাঁ আহ, कृष्णा महाराज চৈতন্য চরিতামৃতনে উত্তরে বলে কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে গুরু অন্তর্জামী রূপে স্বীকার আপনি আমার প্রশ্নটা হলো আমরা কোন পথ প্রদর্শন করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবো এবং আমাদের সদ্গুরু সন্ধান পাবো এবং গুরু আমাদেরকে পুজোরূপে শিক্ষা দান করবে। প্রার্থনা করতে হবে আমরা যদি চাই আমরা সৎগুরু পাবো আমরা যদি না চাই আমরা সেই রকম গুরু পাবো যার সাথে আমরা ঘর নরকে প্রবেশ করব অনেকে চাই সেই রকম গুরু যা আমাদের শিক্ষা দেবে তো তুলসি পত্র সহ মাছ মাংস ভগবানকে অর্পণ করো সেটাও খুব ভালো গুরু একবার বাংলাদেশের মধ্যে আমি মাছ খাওয়া ভালো না এই কথা কয়েকজনকে বললাম বল সবই তো সবাই খুশি ছিল না সেই কথা শুনে বলছেন না আমাদের গুরু মাছ বলছি এবং আমাদের সব পূর্বপুরুষেরা মাছ ভোজি ছিল সেটা আমাদের সংস্কৃতি সব গুরু তারাও মাছ খায় তো সেই রকম গুরু আমরা যদি চাই আমরা পাব আমরা যদি আমরা যদি সেই রকম গুরু চাই যা তার শিক্ষা থেকে আমরা ভববন্ধন থেকে মুক্ত হবে এবং আমরা আনুকূল বা প্রাতিকূল বার্জনম আমরা সব কিছু যা করি যা বলে যা মনে করে অনুকূল হবে কৃষ্ণের সেবার জন্য এবং সব কিছু যা প্রতিকূল আছে আমরা বর্জন করব সেই রকম গুরুর জন্য আমার আমাদের আমরা যদি আমাদের হৃদয়ে অন্ত থেকে প্রার্থনা করি কাত করে হা কৃষ্ণ আমাকে এই সেই রকম পথ প্রদর্শক দেন তাহলে কৃষ্ণ আমাদের প্রার্থনা শুন সরঙ্গ শরণাগতি হইবে যাহা তাহা প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার كان الخشوع عركي কিন্তু এই এই গুরু কে গুরু আছে সেটা শাস্ত্র অনুসারে বুঝতে হবে গুরু আমাদের শাস্ত্র শিখবেন কিন্তু গুরু গ্রহণ করার আগে কিছু ধারণা হওয়ার উচিত শাস্ত্র অনুসারে তো কে গুরু হতে পারে যেমন আমরা যদি আম কিনতে চাই তো বাজারে যেতে হবে আমরা যদি ইলেকট্রিক্যাল দোকান গিয়ে বলে আমাকে এই কিলো আম দেবে তো আমরা এখানে ওই সুইচ তার ওইসব জিনিস আমরা বিক্রি করি ঠিক অনেক বাজারে যাও আম কেনার জন্য তো আমরা যদি আমাদের যদি কিছু জ্ঞান নেই তো গুরুর গুণ কি রকম হাওয়ার উচিত তাহলে আমরা বঞ্চিত হবে তো গুরু কে আছে যে খ্রিস্ট তত্ত্ব বেইতে সেই গুরু হয় যা আমাদের কৃষ্ণ তত্ত্ব জ্ঞান শিক্ষা দেন তিনি যিনি যিনি আমাদের শিক্ষা দেন অনেকেই মনে করে অনেকে যে গুরু হচ্ছে এই আশীর্বাদ দেওয়া যন্ত্র আমরা কিছু প্রণামী দেই এবং আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ গুরু থেকে শিখতে হবে শাস্ত্র সিদ্ধান্ত কি আছে আরো কি সময় হয়ে গেল আমাদের প্রবন্ধক বলছেন যে সময় হয়ে গেছে Hare Krishna thank you You want to ask one more আরো পাঁচ মিনিট আছে আমাদের আসলে এই এই সব রকম প্রশ্নের দরকার নেই আপনারা বুঝতে পারেন এসব বাজে লোক কি দরকার কত সম্প্রদায় আছে আমরা যদি এক উদাহরণ আমি দিচ্ছি তো অন্ধকারের মধ্যে কি আছে আমরা ঠিক মতো দেখতে পাচ্ছি না কিন্তু সূর্যোদয় পরেই আমরা সব কিছু দেখতে পাই সব কিছু স্পষ্ট তো এইভাবে আমরা যদি শুদ্ধ ভক্তির সম্বন্ধে আলোক পাই তাহলে এই জিনিস কি আছে ওই জিনিস কি আছে এখানে কি আছে সেখানে কি আছে এই রকম প্রশ্ন করার দরকার হবে না শুদ্ধ ভক্তি মার্গে তুলসী পত্র দিয়ে ভগবানকে অমেদ না আমিষ অর্পণ কর নিরামিষ নাই নাই আমিষ এইসব সম্প্রদায় আমিষ তুলসী পত্র দিয়ে নিবেদন কর তো আমরা যদি বুঝতে পারি শুদ্ধ ভক্তি কি নেশা আছে তাহলে যে স্পষ্ট হবে যে এই সব আচরণ করা এই শুদ্ধ ভক্তি থেকে অনেক দূর দূর নেই যে একদম বিপরীত ভক্তির নামে অভক্তি প্রকাশিত হয় জীব হিংসা চৈতন্য মহাপ্রভু বলেন যে ভক্তি মার্গে জীব হিংসে চলবে না জীব হিংসা নিষেধাচার নাটি ওইসব মহাপ্রভু বলেন ভক্তি পথে এইসব বিঘ্ন আছে নিষেধাচার জীব হিংসা নাটি কি আছে জীব হিংসা খুটি खुटिनाति নিষেধাচা লাভ পূজা प्रतिष्ठाशा যত ভক্তির অনাচার এখন তো ঠিক মনে মানে এইসব ভক্তি বিরুদ্ধে আছে যারা জীব হিংসা করে তারা কখনোই শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে পারে না So, we are finished?